আবু হুরাইরা রজিল্লাহ তালান হতে বর্ণিত এক লোক নবী সাল্লাহ সাল্লামের খেদমতে এলো তিনি সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের কাছে লোক পাঠালেন তারা জানালেন আমাদের নিকট পানি ছাড়া আর কিছুই নাই তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কে আছো যে এই ব্যক্তিটিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পারো তখন এক আনসারি সাহাবি আবু তল্লাহ রজিল্লাহ তাল্লাহ্ন বললেন আমি এ বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের মেহমানকে সম্মান করো স্ত্রী বললেন বাচ্চাদের খাবার ছাড়া আমাদের ঘরে অন্য কিছুই নেই আনসারি বললেন তুমি আহার প্রস্তুত করো এবং বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও সে বাতি জ্বালালো বাচ্চাদেরকে ঘুম পাড়ালো এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করল বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন তারপর তারা স্বামী স্ত্রী দুজনেই অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বোঝাতে লাগলেন যে তারাও সঙ্গে খাচ্ছেন তারা উভয়েই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন ভোরে যখন তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট গেলেন তখন তিনি অর্থাৎ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তোমাদের গত রাতের কাণ্ড দেখে হেসে দিয়েছেন অথবা বলেছেন খুশি হয়েছেন এবং এ আয়াত নাজিল করেছেন অর্থাৎ তারা অভাবগ্রস্ত সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রগণ্য করে থাকে আর যাদেরকে অন্তরের কৃপণতা হতে মুক্ত রাখা হয়েছে তারাই সফলতা প্রাপ্ত সুরা আল হাসর আয়াত নম্বর নয়